কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে ভারতবর্ষে বক্সিং প্রথম নিয়ে এসেছিলেন একজন বাঙালি পরেশ লাল রায় আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো আমি চাই একজন বাঙালি এই কলকাতা থেকে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক দেবকে অনেক ধন্যবাদ বাঙালিকে এই নামটা মনে করিয়ে দেওয়ার জন্য P L Roy Paresh Lal Roy father of Indian boxing ভাবতে কেমন এটা লাগে না ভেতো বাঙালি বক্সিং করছে তাহলে গল্পটা শুরু করি প্রথম কথা বাঙালরা কলার তুলুন কারণ ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং শুধু বাঙালিই নয় বাঙালও বটে পিএল রায়ের ফ্যামিলি বরিশাল থেকে জন্ম twentieth December eighteen ninety three বাঙালি খ্রিস্টান পরিবার সবাই উচ্চশিক্ষিত বাবা ব্যারিস্টার মামা Surya Kumar Goodeve Chakraborty one of India's first doctors এবার পিএল রায়ের জন্ম কলকাতাতে হয়ে থাকলেও গোটা পরিবার কিন্তু উনিশশো এক থেকে থাকতো লন্ডনে পিএল রায় কাজে লেখাপড়া শুরু করেন লন্ডনের সেন্ট পল স্কুলে এবং বক্সিং শেখা শুরু করেন মাত্র দশ বছর বয়সে বিখ্যাত বক্সার্স বিলি চাইল্ডস আর জিম ড্রিস্কুল তাকে শেখান বক্সিং ন্যাচারালি তিনি হয়ে যান স্কুল চ্যাম্পিয়ন সেখান থেকে কেমব্রিজ সেখানেও চ্যাম্পিয়ন তারপর উনিশশো সালে ব্যান্টম ওয়েট ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন অফ ইংল্যান্ড ভাবুন একবার একুশ বছর বয়সের একটি বাঙালি ছেলে ইংল্যান্ডের বক্সিং চ্যাম্পিয়ন রায় কলকাতা ফেরেন উনিশশো সাল এবং চাকরি শুরু করেন বেঙ্গল রেলওয়েতে সেই সময় বাঙালি ছেলেদের মধ্যে বক্সিং জিনিসটা বিশেষ পপুলার ছিল না তাকে পপুলার করেন পরেশলাল রায় বাঙালিদের বক্সিং শেখানোর জন্য কলকাতায় প্রথম বক্সিং রিং বসান বালিগঞ্জে তৈরি করেন Bengal boxing federation Pramatha Chaudhuri Phanindra Krishna Mitra Nagen Chatterjee একের পর এক বাঙালি তার কাছে শেখে বক্সিং খুবই দুঃখের বিষয় যে এমন এক বাঙালিকে আমরা খুব একটা মনে রাখিনি তবে তার অফিস কিন্তু তাকে ভোলেনি যে রেলওয়েজের জন্য উনি চাকরি করতেন সেই রেলওয়েজ দু সালে শিয়ালদাতে একটি ইনডোর স্টেডিয়ামের নামকরণ করে তার নামে সেখানে বসানো হয় তার মূর্তি কিন্তু যারা রায় ইনডোর স্টেডিয়ামে যায় তারা কজন জানে এই মানুষটির গল্প এবং গল্প এখানেই শেষ নয় রিসেন্টলি শশী থারুরের অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটের ভিডিওটা অনেকেই শেয়ার করেছেন সেখানে উনি বলেছিলেন যে ইংল্যান্ডের হয়ে কত ভারতীয় যুদ্ধ করেছেন 54,000 Indians actually lost their lives in that war. 65,000 were wounded. Another 4,000 remained missing or in prison. এই দলে কিন্তু পিএল রায় এবং তার ভাই ইন্দ্রলাল রায়ও ছিলেন ইন্দ্রলাল ছিলেন এশিয়ার প্রথম ফ্লাইং এস ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ফাইটার পাইলট যুদ্ধে মারা যান এবং তার কবর ফ্রান্সে তবে পরেশলাল রায় চিরনিদ্রায় সাহিত্য আমাদের এই কলকাতায় ডিএল খান রোডে রয়েছে ভবানীপুর সেমেট্রি আর সেখানে পিএল রায়ের কবরের ওপর আজও দেখা যায় একজোড়া লাল বক্সিং গ্লাভস কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep